আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وما من خفت موازينه فأمه هابية وما أدراك ما هي نار حامية عن سمر بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم منهم ما يكون إلى كعبيه ومنهم ما يكون إلى ركبتيه ومنهم ما يكون إلى حقويه ومنهم ما يكون إلى ترككته রাহ মুসলিম সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমরা মানুষের মরার পরে যে বিপদজনক স্থান রয়েছে তিনটে তার শেষ স্তরের আলোচনা করতে চাচ্ছি সেটা হলো জাহান্নাম যারা অন্যায় করবে তাদের জন্য আল্লাহ তালা একটা জাহান্নামের ব্যবস্থা করেছেন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের শাস্তি খুব কঠিন খুব জটিল আল্লাহ রাসুলের ভাষাতে বোঝা যাচ্ছে যে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি জটিল কেয়ামাত যত জটিল জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল আমরা জাহান্নামের বিবরণ যদি স্পষ্ট বুঝতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যে কোনো সময় আবেদন করতে পারব এই জন্য আমাদের জরুরি হচ্ছে জাহান্নামের ব্যাপারে বিস্তারিত অবগত হওয়া অন্যায় করলে যেতেই হবে এটা আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করেছেন যেমনভাবে ন্যায় করলে জান্নাত পাওয়া যাবে তেমনভাবে অন্যায় করলে জাহান নামে যেতে হবে জাহান নামের বিবরণে আমরা কয়েকটি জিনিস পেশ করব তার একটি হচ্ছে জাহান নামের পরিচয় একটি হচ্ছে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আর একটি হচ্ছে জাহান নাম কথা বলতে পারে আর একটি বিবরণ হবে জাহান নামে জাহান নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে আর একটি বিবরণ হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি এই আলোচনাগুলি আমরা ধারাবাহিকভাবে পিস মাধ্যমে জানতে পারলে আমরা জাহান নামের একটা বিস্তারিত বিবরণ অবগত হতে পারব এ মর্মে আমরা দর্শক মণ্ডলীকে অনুরোধ করে বলবো যে অবশ্যই যেন আমরা এই পিস মাধ্যমে এই বিষয়গুলি দেখি এবং সেভাবে আমরা অবগত হই সম্মানিত দর্শক মণ্ডলী আগে আমরা জাহান্নামের পরিচয় সম্পর্কে অবগত হই জাহান্নামের পরিচয় আল্লাহ তালা বলছেন নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে জাহান্নাম একটা শত্রু উঁত পেতে বসে থাকে শত্রু বন্ধু বসে থাকে না আমি লুকিয়ে বসে আছি আপনাকে ধরার জন্য আড়ে বসে আছি আপনার প্রতি আক্রমণ করার জন্য তা আল্লাহ তালা বলছেন যে জাহান্নাম হচ্ছে মিরসদ জাহান্নাম হচ্ছে শত্রু আল্লাহ তালা বলছেন যে ফিহা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কত দিন থাকবে তার কোনো হিসাব নেই আল্লাহ তালা বলছেন যে বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সবার পাপ এবং নেকি ওজন হবে তো যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে ফাউম্মহু হাবে তার থাকার জায়গা হবে হাবিয়া জাহান্নাম অমাদ আপনি কি জানেন হাবিয়া জাহান্নামটি কি নারুন হামিয়া আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আমরা সুরা কারিয়ার এই অংশ থেকে বুঝতে পারছি যে জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডকে বোঝায় যেমনভাবে আমরা সোরা নাবার ওই আয়াত দ্বারা বুঝতে পেরেছি যে জাহান্নাম বলতে একটা শত্রুকে বুঝায় আমরা এখানে বুঝতে পারছি জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বুঝায় দেখুন আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মাল হতামা হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামটি কি হতামা নামক জাহান নামের পরিচয় আপনার অবগতিতে আছে আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন সুরা হুমাজার এই অংশে বুঝতে পারছি যে জ্বলন্ত উত্তপ্ত একটা আগুনের টুকরাকে একটা আগুনের খণ্ডকে জাহান্নাম বলা হয় এটা একটা আগুনের খণ্ড জ্বলন্ত উত্তপ্ত খণ্ড আল্লাহ তালা অন্যত্রে বলেন সাউসলি হে সাকার অচিরেই আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব ওমাদরা কামা সাকার হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন সাকার নামক জাহান নামটি কি সাকার একটি জাহান নাম সাকার নামক জাহান নামটি কি তা কি জানেন তাজার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়েও না যা মানুষকে মারেও না আল্লাহ তালা সুরা ইব্রাহিমে বলছেন যে তিহিল মৌত মিনকুল্লি কুল্লি মাকানিন অমা হুয়া বেমাইয়াত জাহান নামে মানুষের মরণ চতুর্দিক থেকে আসে নামীকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরে তো যখন মানুষের মরণ চতুর্দিক থেকে আসে তখন এমন ব্যক্তি মরেও না এমন ব্যক্তি বাঁচেও না আল্লাহ তালা বলছেন এই অবস্থাটাকে হিসাব করে এই অবস্থাটার প্রতি লক্ষ্য করে মানুষকে জানানোর জন্য যে লায়া মু তো ওয়ালা ইয়াহিয়া মানুষ জাহান নামে মরে না মানুষ জাহান নামে জীবিত থাকে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কোরআন মাজিদ থেকে জাহান নামের একটা পরিচয় শুনছিলাম এতে আমরা বুঝতে পারছি যে জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না যেটা একটা আগুনের খণ্ড রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জাহান নামের পরিচয়ে বলেন যে ইন্না সাখরাত লাজিম আল্লাতুল কামিন সাফিরে জাহান্নাম যদি একটা বড় থেকে বড় পাথরের খণ্ড বিশাল পাথরের খণ্ড এক কোটি মনোজনের আমরা ধরি এই পাথরের খণ্ডটা যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তো তাহাবি ফি কারেহা বাদা সাবিনা আম তাহলে পাথরটা নিচে গিয়ে পড়বে সত্তর বছর পরে সম্মানিত দর্শক মন্ডলী এক কোটি গুণ ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় এটা যদি সত্তর বছর নিচে যেতে থাকে তাহলে জাহান্নাম কত গভীর এটা কি মানুষ হিসাব দিতে পারবে একটু চিন্তা করুন সম্মানিত দর্শক মন্ডলী সত্তর বছর কেন একটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে একদিন নিচে গেলে কত যেতে পারে এক বছর নিচে গেলে কত যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতেই থাকে তাহলে জাহান্নাম কত গভীর এটা কি মানুষ বুঝতে পারবে এখানে আর একটা কথা জরুরিভাবে জেনে রাখুন যে জাহান্নামের সবচেয়ে নিচে যাকে দেওয়া হবে সে হচ্ছে মুনাফেক ইন্নাল মুনাফিকিল আসফালে নিশ্চয় মুনাফেক ব্যক্তিরাই জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে জাহান নাম কত বড় আল্লাহ তালা অন্যত্র বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজির মুনাফি গামারাতিল মত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যদি দেখতেন অস্বীকারীদের মরণের শাস্তি ওয়াল মেলাইকা তো বা সেতু কাপ্ফাই যখন ফেরেস্তাগণ তাদের হাতকে তাদের দিকে সম্প্রসারণ করেন তাদের দিকে বাড়ান এরপর বলেন যে আখরিজু আংফোসাকুম তোমরা তোমাদের আত্মাকে বের করো আল ইয়াহুমা তুজুজাউনা আদা বাল হুন আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে আত্মা বের করেই অপমানজনক শাস্তি দেওয়া হবে এটাই কবর যখনই কোনো কাফের অস্বীকারী মোনাফেক ব্যক্তির আত্মাকে ফেরস্তা বের করেন তখনই তাকে অপমান করে বলেন তুমি তোমার আত্মা বের করো তুমি তোমার আত্মা বের করে দাও তোমাকে আজকে একটা অপমানজনক শাস্তির মধ্যে দেওয়া হবে অপমানজনক শাস্তি হচ্ছে তোমার প্রতিদান সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বসে থাকুন আমরা কিছুক্ষণ পরে আবারও বিরতির পর আসছি আপনাদেরকে জাহান্নাম বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল হক মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান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 একজন জাহান নামের এই চামড়াটা হচ্ছে বিয়াল্লিশ হাত মোটা এক হাত অর্ধ হাত মোটা হলেই তো অনেক বুঝাই তো এটা যদি বিয়াল্লিশ হাত মোটা হয় তাহলে এটা কেমন বোঝায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অন্যা জির সাহু মেসলুদিন একজন জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান অন্যা ফাখে জহু মিসল বাইজা একজন জাহান্নামের উরু রান হবে বিশাল বাইজা পাহাড়ের সমান তিনি বলেন অন্য মাজলে সাহ মিন জাহান্নাম বেদা মাক্কা মাদিনা একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াই শত মাইল মক্কা থেকে মদিনা পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের শতকরা যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি আড়াই শত মাইল হয় তাহলে বলুন তো জাহান নাম কত বড় অবাক আবার বুঝুন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজন জাহান নামের বসার জায়গা হচ্ছে আড়াই শত মাইল তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের যদি শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে জাহান্নাম কত বড় মানুষ ভাবতে পারবে না মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারছিলাম জাহান্নাম কত বড় এখানে অবশ্য আরেকটু কথা আমরা জেনে রাখতে পারি সেটা হচ্ছে যে বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বলেন তো বিচারের মাঠ কত বড় মানুষের আসলে হিসাব নেই মানুষ নিজের বুঝটাকে বড় মনে করে মানুষ আল্লাহকে বুঝতে চায় না মানুষ আল্লাহকে হিসাব করতে চায় না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম জাহান নামের পরিচয় এই যাবৎ আমরা বুঝতে পারলাম জাহান্নাম কত বড় এবং জাহান্নাম কি জিনিস আমরা এখন বলি জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে আল্লাহ তালা বলছেন জাহান্নাম বিচারের মাঠে টেনে হেঁচড়ে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে একটা মাঠে আব্দুল ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইউ বে জাহান্নাম ইয়মল কেয়ামা জাহান্নামকে কেয়ামতের দিন বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নামের গায়ে লাগা থাকবে সত্তর হাজার লহার রসি মা করলে জেমামিন সাবুন আলফ মালাক আর প্রত্যেক রসির সাথে থাকবে সত্তর হাজার ফেরেস্তা জাহান নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রসি প্রত্যেক রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা এক একজন ফেরেস্তা এত ক্ষমতার অধিকারী যে এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন এত বড় ক্ষমতার অধিকারী একজন ফেরেস্তা এরপরে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা আমরা কি হিসাব করতে পারি এখন কত ফেরেস্তা জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাবেন জাহান্নাম কথা বলতে পারে এটা একটা অবাক আল্লাহ যখন জাহান্নামকে সৃষ্টি করলেন তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে একটা অভিযোগ করেছিল ফাস্তা কাতিত নার এলারা বেহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলল প্রতিপালক আমার ভিতরে এত কঠিন ও জটিল শাস্তি আমি এগুলি বহন করতে পারি না আপনি কি আমার একটু কথা শুনবেন আপনি কি একটু এটা লাঘব করে দিবেন দিলে খুব ভালো হতো ফা ওজেন আল্লাহ বেন আফসাইন আল্লাহ তালা তার অভিযোগ শুনবেন দুইটি শ্বাসের তাকে অনুমতি দেওয়া হবে নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস সেতায় একটা শ্বাস হবে গরমের সময় আর একটা শ্বাস হবে ঠান্ডার সময় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আসাধ্য মা তাজে দুমনা মিনাল হাররে ফামিন সামুমেহা তোমরা যে খুব গরম অনুভব করো সেটা হচ্ছে জাহান নামের শ্বাসের গরম ও আসাধ্য মাতা দুনামিনাল বাড়া দেয় আর তোমরা যে খুব ঠান্ডা শীত অনুভব করো সেটা হচ্ছে জাহান নামের খুব ঠান্ডা এলাকা থেকে একটা বাতাস অত্র বোখারি মুসলিমের হাদিসটা আমরা এভাবে বুঝতে পারি যে জাহান্নাম একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকে জাহান্নাম একবার শ্বাস গ্রহণ করলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিসটা এভাবে বুঝতে পারি যে জাহান্নাম এক এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকে আর জাহান্নাম এক এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকে সমন্বিত দর্শক মন্ডলী বিষয়টি বুঝুন জাহান্নাম শ্বাস ছাড়তে পারে শ্বাসের গরমটা পৃথিবীতে লাগে আর আমরা তার ঠান্ডা এবং গরম অনুভব করতে পারি তাহলে আমরা এখানে যেটা আঁচ করলাম বুঝলাম স্পষ্টভাবেই সেটা হচ্ছে যে আমরা গরম অনুভব করি জাহান নামের শ্বাসের কারণে আমরা ঠান্ডা অনুভব করি জাহান নামের শ্বাসের কারণে আর আমরা অত্র হাদিস থেকে এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম তার প্রতিপালককে অভিযোগ করলো যে আমার এই অবস্থা আমি শাস্তি বহন করতে পারছি না তুমি একটু দেখো আর তার ভেতরের বিষয়টি আসলেই খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠিন জাহান্নাম আল্লাহ তালা রেডি করে জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও জাহান্নাম একটু দেখে আসো জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জাহান্নামে কি কেউ যাবে হায় হায় করেছেন কি একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে মনে হচ্ছে যেন ঝাপটা দিয়ে ধরে নিবে এরকম আপনি জাহান নামের অবস্থা এইভাবে করেছেন জাহান নামে কি কেউ যাবে জিব্রাইল যাও জাহান নাম দেখে আসো এবার জিব্রাইল জাহান নাম দেখে বলছেন আল্লাহ জাহান নামে যাবে না এমন কি কেউ আছে মনে হচ্ছে সবাই জাহান নামে যাবে সম্মানিত দর্শক মন্ডলী জাহান নামের একটা জটিল অবস্থার কথা বলতে গিয়ে এই কথাটা চলে আসলো যে জিবরাল আলাহিসাল্লাম জাহান নাম দেখে এসে একবার বললেন তোমার মর্যাদার কসম কেউ জাহান নামে যেতে চাইবে না যাবে না আবার জিব্রাইল বলছেন তোমার সম্মানের কসম জাহান নামে যাবে না কে সবাই যাবে হাদিস তো বোখারি মুসলিমের এটা কি আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে একবার জিব্রাইল এসে বলছেন জাহান নামে কেউ যেতে চাইবে না আর একবার জিব্রাইল এসে বলছেন জাহান নামে সবাই যাবে শুনুন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন হোজেবাতিন নার বিশ্বাহুয়াত ও হোজেবাতিল জান্নাত বিল হে প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরে দেওয়া আছে আর নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে প্রবৃত্তির অনুসরণ করে যারা তারা জাহান নামে যাবে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা প্রবৃত্তির অনুসরণ সকালে উঠে দাড়ি চেঁচে ফেলা প্রবৃত্তির অনুসরণ ফতুয়া গায়ে দিয়ে নারীদের নগ্ন হয়ে চলা গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলা প্রবৃত্তির অনুসরণ শিক্ষিতা মেয়ের হওয়ার পরেও দুনিয়াতে এইভাবে নগ্ন হয়ে চলছে বিশ্বাস করুন বাঁচার কোনো পথ নেই এরই নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ সম্মানিত দর্শক মণ্ডলী শুনুন আমরা অনুরোধ করে আপনাদের বলতে চাই প্রবৃত্তির অনুসরণ করে কেউ টিকতে পারবে না সবাকে জাহান নামে যেতে হবে সুদ খায় যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ঘুষ দেয় নেয় যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা সলাত আদায় করে না যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা জাকাত দেয় না যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা মিথ্যা কথা বলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা দশের পয়সা আত্মসাত করে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান নামে যাবে তারা তাই তো জিবরাল আলাইসাল্লাম এসে বললেন যে মানুষ কি তার প্রবৃত্তির বিরোধী হতে পারবে বিরোধিতা করতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখন থেকে এই প্যান্ট কেটে টাকনোর উপরে করতে হবে তাহলে কি এখনই আপনারা পারবেন সক্ষম হবেন এখনই যদি আপনি মুসলিম বোন আপনাকে বলি যে আপনার এই পোশাক আর চলবে না তাহলে আপনি কি প্রস্তুত আছেন যদি না থাকেন তাহলে এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান নামে যাবে তারা এই জন্য জিবরাইল বললেন যে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে না করলে খুব কম তাই তিনি বললেন যে সবাই জাহান নামে যাবে আল্লাহ তুমি আমাদেরকে প্রবৃত্তির বিরোধিতা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করো প্রবৃত্তির বিরোধিতা করে তোমার কাছে দাবি রাখছি সম্মানিত দর্শক মন্ডলী প্রবৃত্তির বিরোধিতা করুন নইলে পরিণাম জাহান্নাম হবে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম